created with free version for non-commercial use সেখানে রেখে দিলেন এইভাবে সকলেই সন্তুষ্ট হয়ে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের এই বিচার বা সিদ্ধান্ত সালিসকে মেনে নিল নবী করিম সাল্লাহ সাল্লাম নবী হওয়ার আগেও বড় চরিত্রবান ছিলেন এটি আরবদের মাঝে একেবারে প্রসিদ্ধ ছিল তিনি জীবনে কোনো পাপের কাছে যাননি জেনা ব্যবচার তো দূরের কথা কোনো মহিলার সাথে নির্জনে কথা বলা অথবা রসিকতা কারা না বড়ই লজ্জাশীল মানুষ ছিলেন নবী সালাম সম্পর্কে হাদিস আছে যে কুমারী মেয়েরা ষোড়শি পনেরো ষোলো বছরের মেয়েরা এইসব মেয়েরা কত লজ্জাশীলা হয় যদি স্কুল কলেজে না পাঠান আর সহশিক্ষায় পাঠিয়ে দিলে লজ্জা গর্দা উড়ে যায় লজ্জার আর কিছু থাকে না যুবকদের সাথে চোখে চোখ মিলিয়ে কথা বলে এত হিম্মত হয়ে যায় যে আরো মেয়ে থাকে না তখন ও পুরুষ সেজে যায় হ্যাঁ তখন ছেলে সেজে যায় সাবালক একবারে সাবালিকা থাকে না তখন সাবালক শিয়ানা হয়ে যায় আজকাল আমাদের দেশের বা যে কোনো দেশের মুসলিম দেশের যেসব দেশে পর্দা নেই সেসব দেশের মহিলাদের অবস্থাটা এরকম যেসব দেশে সহশিক্ষা একসাথে লেখাপড়া ছেলে মেয়েদের যুবক যুবতীদের তাদের অবস্থা এরকম তাদের মেয়েদের অবস্থা এইরকম আজকাল মেয়েরা লজ্জা করে না আমাদেরকে লজ্জা করে পালাইতে হয় রাস্তা ছেড়ে মেয়েরা সদর রাস্তা দিয়ে বউ ফুলিয়ে চলে আসছে আরে বাবা আপনি কোন দিকে হটবেন হটেন আর না হলে আপনাকে ধাক্কা দিয়ে চলে যাবে এগুলো অবস্থা আছে তো এগুলি কিসের কুফল এই হারাম কাজের এক হারাম বহু হারামকে টেনে নিয়ে আসে একটি নাজাইজ কাজ হারাম কাজ বহু হারাম কাজকে টেনে নিয়ে আসে এই সহ শিক্ষা হারাম হাই স্কুলে হোক জুনিয়র স্কুলে হোক আর উচ্চ মাধ্যমিক হোক আর স্কুল কলেজ ইউনিভার্সিটিতে হোক সহ শিক্ষা হারাম ভালো করে শুনে রাখেন আর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই সুন্দর দৃশ্য আপনি সৌদি আরবে দেখছেন কেজিতে একসাথে লেখাপড়া পাবেন না আপনি সৌদি আরবের স্কুলে কেজিতে একসাথে লেখাপড়া পাবেন না প্রাইমারি স্কুলে মোটেই পাবেন না আমার ছেলেমেয়েরা লেখাপড়া প্রাইমারি স্কুলে একসাথে পাঁচ বছর ছয় বছরের ছেলে মেয়ে একসাথে সহশিক্ষা পাবেন না আপনি অথচ নয় বছর দশ বছর পর্যন্ত যদি একসাথে লেখাপড়া করে হয়তো ওই রকমের ফেতনার আশঙ্কা নেই ফেতনার আশঙ্কা নেই তারপরেও ছেলে এবং মেয়ে ছেলে এবং মেয়ে প্রকৃতি রয়েছে নেচার রয়েছে এখান থেকে ফেতনা শুরু হইতে পারে হ্যাঁ যার ফলে আল্লাহ রাবুল আলমিন এই দেশকে হেফাজতে রেখেছে বলেন আলহামদুলিল্লাহ সৌদি আরবের ভালো জিনিসগুলি নজরে আসে না ওই জন্য একটা দেখালাম এইরকম অসংখ্য ভালো দিক আছে ভালো করে দেখেন চোখ খুলে অন্তর্দৃষ্টি দিয়ে দেখেন আর দুই চোখ খুলে দেখেন জি হ্যাঁ দুই চোখ খুলে দেখেন যে এখানেও আলহামদুলিল্লাহ মেয়েরা যদি পর্দা বিনা পর্দাতে স্কুল ড্রেস পরে বোরখা ছাড়া স্কুলে যায় যেতে পারবে যেতে পারবে যাক তো দেখি আরো মজার কথা শোনেন এখানে বোরখা কয়েক রকম আছে এগুলো টাইট বোরখা আছে হ্যাঁ বিদেশি বোরখা যেগুলো বা টাইট বোরখা আছে আর একটা হচ্ছে আরবি বোরখা আবাই আলার রাস এখান থেকে মাথা থেকে এই ঘাট থেকে না এখান থেকে না এখান থেকে তো অধিকাংশগুলো আজকাল বেহায়া বা এমনি সাধারণগুলো ব্যবহার করছে কিন্তু আরবি যেটা বোরখা সেটা আবাই আলা রাস মাথা থেকে স্কুলে স্কুলে আবায় আর রাস মাথা থেকে ছাড়া এখানে কাঁধের বোরখা পড়ে কেউ যদি যায় কাঁধে বোরখা পড়ে আছে আর মাথা ঢেকে আছে সব মুখ ঢেকে আছে সব ঢেকে আছে আলাদা ওড়না দিয়ে তবুও অনুমতি নেই ভালো করে শুনে রাখেন আপনারা খবর রাখেন না আমার মেয়েদের জন্য একটা বোরখা দেশি বোরখা একটু রাখতে হয় ঢিলা ঢালাই কিন্তু দেশি বোরখা রাখতে হয় কারণ ওগুলো পছন্দ করে সুবিধা একটু এখান থেকে আর স্কুলে মাদ্রাসা যাওয়ার জন্য স্কুলে মাদ্রাসা মানে আমাদের দেশে মাদ্রাসা না মাদ্রাসার গুলো তো আমাদের দেশে মাদ্রাসা আর স্কুল আলাদা মাদ্রাসা মানে যেখানে ইসলাম পড়া হয় মাদ্রাসা আর যেখানে দুনিয়া পড়া হয় ইসলাম পড়া হয় না ইসলাম থেকে মুরুক্ষ রাখা হয় সেটা হচ্ছে স্কুল না না না স্কুলের আরবি হচ্ছে মাদ্রাসা আর মাদ্রাসার ইংরেজি হচ্ছে স্কুল আর বাংলা বিদ্যালয় বুঝা গেছে সুতরাং মাদ্রাসা বলল সৌদি আরব স্কুল আর স্কুল বললেও মাদ্রাসা একই জিনিস এখানে দুইন আর দুনিয়ার শিক্ষার আলাদা কোনো প্রতিষ্ঠান নেই কোথাও গিয়ে সৌদি আরব পাবেন না যে এই স্কুলটাই দিন পড়া হয় ধর্ম পড়া হয় আর এই স্কুলটা হচ্ছে হ্যাঁ ইসলামিক পড়া দুনিয়া পড়ানো হয় সায়েন্স আর টেকনোলজি শুধু পড়া হয় এইরকম কোনো স্কুল পাওয়া যাবে না এই জন্য সৌদি আরবের ডাক্তার হোক আর ইঞ্জিনিয়ার হোক আর বৈজ্ঞানিক হোক আর রাজা হোক আর মন্ত্রী হোক আর সুর আর মেম্বার হোক সকলকে ওই সিলেবাস তৌহিদ হাদিস ফেকা ওই সব পড়তে হয়েছে যেটা এখানকার বড় বড় শেখদেরকে ওই সিলেবাস পড়তে হচ্ছে একই পড়তে হবে মক্কার ইমামকে যে সিলেবাস পড়তে হয় সেটা এখানকার ডাক্তার ইঞ্জিনিয়ারকে পড়তে হয় কোনো পার্থক্য নেই এটা হচ্ছে ইসলামিক সিলেবাস এই সিলেবাস হইতে হবে দেশে আল্লাহ পাক যেন তফিক দান করেন আর দিন দুনিয়ার শিক্ষাকে আলাদা করে দেওয়াই হচ্ছে সেকুলারিজম ধর্ম নিরপেক্ষতা আরে পার্লামেন্টে যদিও ধর্ম নিরপেক্ষতা না থাকে যখন ধর্ম শিখার জন্য মাদ্রাসা আর দুনিয়া শিখার জন্য স্কুল তার মানে সেখানেই ধর্ম নিরপেক্ষতা রয়েছে সেখানেই সেকুলারিজম রয়েছে এটাকে বাতিল ঘোষণা করতে হবে একে শেষ করতে হবে আর আমাদের দিন দুনিয়া দুটোর সমন্বয়ে শিক্ষা প্রতিষ্ঠান কায়েম করতে হবে সবগুলি শিক্ষা প্রতিষ্ঠানে এবং সিলেবাসে পরিবর্তন নিয়ে আসতে হবে তাতে সংস্কার করতে হবে যাতে করে আমাদের ছেলেরা দারোগা পুলিশ হওয়ার সাথে সাথে ডিসি আর এসপি হওয়ার সাথে সাথে আর বড় বড় অফিসার হওয়ার সাথে সাথে আর বড় বড় মন্ত্রী মিনিস্টার হওয়ার সাথে সাথে মুসলিম হয় নামাজি হয় তৌহিদ বুঝে শিরিক বুঝে সন্ন্যাদ বুঝে বেদাত বুঝে বড় বড় মন্ত্রী মিনিস্টার আর বড় বড় এসপি আর ডিসি কিন্তু তাকে বলেন যে শিরিক বলছে শিরিক আবার কি জিনিস শিরিক আমি বুঝি না সন্ন্যত আর বিদাত আবার কি জিনিস আমি ওইটা বুঝি না আমি বুঝি না এ হলো মুসলমান এ মুসলমান হ্যাঁ জিনে দেখ কে শর্মা ইয়াহুদ এসব মুসলমানকে দেখলে ইহুদিকে লজ্জা লাগে যে এরা যে কোন মুসলমান তৌহিদও বুঝে না শিরকও বুঝে না আর না সালাত নামাজও বুঝে না আর দুরুদও বুঝে না কিছুই বুঝে না নবী করিম সাহা বড় চরিত্রবান ছিলেন যারা created with free version for non-commercial use